عليكم ورحمة الله وبركاته সুরা আন্নুরের তিরিশ নম্বর আয়াত আর একত্রিশ নম্বর আয়াত এই দুটি আয়াতে কারিমা হলো হেজাবের আয়াত পর্দার আয়াত এর আগে আল্লাহ রব্বুল আলমিন সুরা আল আহজাবে পর্দার কিছু আয়াত হিজাবের কিছু আয়াত নাজিল করেছেন আর সুরা আন্নুরের তিরিশ এবং একত্রিশ নম্বর আয়াতে একেবারে পূর্ণাঙ্গ বিস্তারিত হেজাবের বিধান আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছেন হেজাব কি শুধু নারীর জন্য নাকি নারী পুরুষ উভয়ের জন্য নারী পুরুষ উভয়ের উপরেই হেজাব পরস পর্দা পরস বরং পুরুষের জন্য আগে পরস নারীর জন্য পরে কারণ পুরুষ যদি পর্দা না করে হেজাব না করে তো ওই বাড়িতে ওই ঘরে নারীর পক্ষে হেজাব পালন করা কঠিন এজন্য আল্লাপাক আগে পুরুষদেরকে হেজাব পালনের নির্দেশ দিয়েছেন তারপরে নারীদেরকে আল্লাহ রব্বুল্লা আলমী নির্দেশ দিয়েছেন হেজাব ফরজে আইন বিধান হেজাব কি ফরজে আইন পর্দার আইন ফরজে আইন পুরুষ নারী শিক্ষিত অশিক্ষিত সকল ধরনের সকল শ্রেণীর সকল পেশার মুমিন পুরুষ এবং নারীর উপরে হেজাব ফরস শরীয়তের কোনো বিধানকে নিয়ে অপছন্দ করলে ঠাট্টা করলে বিদ্রোপাত্মক কথা বললে ইমান বঙ্গের কারণ কুফরি এই জন্য কেউ যদি পর্দা নিয়ে কোনো কথা বলে তার ইমান চলে যাবে কুফরি এটা কেউ যদি বলে যে পর্দা ভালো লাগে না পর্দা দেখতে পারে না মুখ এগুলার এমন করে বান্ধে রেখেছে কেন আই এমন করছে কেন এই তার ইমান চলে গেছে সাথে সাথে কুফরি কারণ সে শরীয়তের সরে ওই একটা গুরুত্বপূর্ণ বিধানের ব্যাপারে আল্লাহর বিধানের ব্যাপারে বিদ্রুপাত্মক ঠাট্টা করে কথা বলছে এটা ইমান বঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ এটা কুফরি হয় কারণ এই হেজাবের বিধানটা অসংখ্য হাদিস সহি হাদিস দ্বারা প্রমাণিত এবং কোরআন একাডেমির অনেকগুলো আয়াত দ্বারা আল্লাপাক এটাকে ফরজ করেছেন মুমিনের জন্য হেজাব হলো দুইটা পুরুষের জন্য দুইটা আর মেনাদের জন্য নারীদের জন্য হলো কয়টা চারটা এটা মনে রাখবেন পুরুষের জন্য কয়টা দুইটা নারীদের জন্য চারটা নারীদের জন্য দুইটা বেশি কেন কারণ আল্লাহ রব্বুল আলমিন মায়ের জাতিকে আমাদের মা বোনদেরকে আল্লাহ রব্বুল আলমিন শারীরিক গঠনের অবয়বের দিক থেকে ভিন্নতা করে তৈরি করেছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদের ক্ষেত্রে হেজাবের বিধান দিয়েছেন চারটা প্রথমটা হলো ইয়াকুদ নামিন আবসারহিন্না তার দৃষ্টিকে সংযত রাখবে নারীও তার দৃষ্টি সংযত রাখতে হবে কারণ আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে তার দৃষ্টিকে সংযত রাখে আবদাল তহু ইমানান ইয়াজেদু হালাবাতাহু ফে কালবিহী আল্লাপাক তার ইমানকে এমনভাবে পরিবর্তন করে দেন সেই ইমানের মজা ইমানের স্বাদ তার অন্তরে অনুভব করবে সোহান চোখের সাথে অন্তরের সম্পর্ক আছে যখন আসমান কাঁদে তখন জমিন হাসে আসমান কান্দা শুরু করলে জমিন হাসতে থাকে বৃষ্টি হইলে দেখবেন যে জমিনে ফল ফুল সব সুশোভিত হয়ে গেছে আসমান কাঁদতেছে জমি হাসতেছে চোখ যদি আল্লাহর ভয়ে কাঁদে কলব হাসে কলব হাসতে থাকে কারণ কলব থেকে ময়লা আবর্জনাগুলো পরিষ্কার হয়ে যায় তখন কলব হাসতে থাকে ঠিক একইভাবে এই দৃষ্টির সাথে কালবের একটা গভীর সম্পর্ক আছে দৃষ্টি যদি কারো সংযত থাকে এই লোক এবাদতে ইমানের মজা পাবে দেখবেন যে এই লোকের সলাতে অনেক মজা হইতেছে সিয়ামে মজা পাইতেছে আল্লাহর জিকিরে মজা পাইতেছে এবাদতে মজা পাইতেছে এটা ইমানের মজা ইমানের সার যে দৃষ্টিকে সংযত রাখবে আল্লাহ তারে এই নিয়ামত দিবেন সুহান আল্লাহ তবে নারীদের দৃষ্টি আর পুরুষের দৃষ্টি দুইটার মধ্যে একটু বেশ কম আছে পুরুষের দৃষ্টিটা হলো ইবলিসের তীরের ছাইতেও মারাত্মক নবিসাম বলছেন সাহামুন মিন সেহাম ইবলিস মাসমোমান বিষাক্ততার দিক থেকে ইবলিসের তীরের ছাইতেও পুরুষের চোখের তীর মারাত্মক এটা এটা এটাকে নবিসাম এইভাবে তুলনা করছেন কিন্তু নারীদের দৃষ্টিটা ওই রকম মারাত্মক না একটু শিথিলতা আছে নারীদের ব্যাপারে যেমন মদিনাতে আপনার হাফসি লোকেরা এসে আপনার খেলা দেখাইতেছিলেন হাফসা থেকে কিছু লোক আসছে হাফসা একটা খেলা আছে যেটা মদিনাতে নাই তো মদিনাতে এসে ওই সাহাবাই কেরাম ওই খেলাটা দেখাইতেছে এই খেলাটাকে কেউ কেউ বলছেন লাঠি খেলা লাঠি খেলা চেনেন বাংলাদেশের কুষ্টিয়া যশোর ওই অঞ্চলে আছে লাঠি খেলা তো এরকম একটা খেলা দেখাইতেছিলেন তো আম্মাজান আয়সারাদি আল্লাহ তালহা নবী সাল্লামের কাঁধের উপরে ভর করে মানে নবী সাল্লামের কাঁধে ঠেস দিয়ে ওই পর্দার ফাঁক দিয়ে ওই খেলাটা দেখতেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দেখাইতেছিলেন তাহলে যদি নারীর দৃষ্টি যদি পুরুষের দিকে দেওয়া হারাম হইতো তাহলে নবী সালাম ওই সাহাবিদের খেলাটা আয়সার দিয়ে আল্লাহ দেখাইতেন না এজন্য মানে মুফাসম বলছেন যে নারীর দৃষ্টিটার ক্ষেত্রে পুরুষের চাইতে কিছুটা শিথিলতা আছে কারণ পুরুষের দৃষ্টি দিয়ে যে মারাত্মক ফেতনার আশঙ্কা নারীর দৃষ্টি দিয়ে ওই রকম মারাত্মক ফেতনা নাই তার থেকে ফেতনা আছে কিন্তু সেটা কম ফেতনা তবে নারীর উপরে আল্লাপাক ফরজ করেছেন তার দৃষ্টিকে সংযত রাখবে ফুরু জাহুন্না দুই নম্বর হলো তার যৌনাঙ্গকে যৌবনকে হেফাজত করবে যেটা পুরুষের জন্য যে দুটা নারীর অতিরিক্ত সেটা হলো মিনহা তার কোনো জিনাতকে সে কোনো অবস্থায় প্রকাশ করবে না ইল্লা মা জহারা মিনহা যেটা তার অনিচ্ছা সত্ত্বেও প্রকাশ হয়ে যায় সেটা ব্যতীত মানে একজন মুমিনা নারী তার জিনাতকে তার সৌন্দর্যকে কোনো অবস্থায় প্রকাশ করবে না এখন জিনাত কে কি জিনিস এক নম্বর জিনাত তার মুখমণ্ডল কারণ নারীর মানুষ পাত্রি দেখতে গেলে কোন জায়গা দেখে মুখে দেখে মুখটাই তার জিনাত তার সৌন্দর্য এই জন্য মুখ ডাকা ফরজ কারণ মুখটা জিনাত মুখটা জিনাতের অংশ আল্লাহ বলছে না খবরদার তারা যেন তাদের জিনাত প্রকাশ না করে তারপরে আপনার শরীরে যে কোনো কিছু অলঙ্কার হিসাবে ব্যবহার করে এগুলো সব জিনাত চুড়ি ব্যবহার করে এটা জিনাত আংটি ব্যবহার করে এটা জিনাত পায়ের নুপুর ব্যবহার করে এটা জিনাত তারপর মেহেদি ব্যবহার করলো এটা জিনাত এই জাতীয় সৌন্দর্যের যত উপকরণ ব্যবহার করবে তারপরে <clears throat> একটা শাড়ি পরলো এটা জিনাত একটা জামা নতুন একটা জামা পরলো এটা জিনাত এই জিনাত যতগুলো আছে সৌন্দর্যের উপকরণ এগুলো গাইরে মাহারামের সামনে প্রকাশ করা যাবে না এটাকে ডেকে রাখতে হবে এখন যেটা দিয়ে ডেকে রাখবে সেটা যদি আরও জিনাত হয় এখন দেখা গেছে ভিতরে জামা পড়ছে শাড়ি পড়ছে এটার থেকে আরো আকর্ষণীয় বোরকা বললো উপরে তো জিনাত তো ডাকা হলো না জিনাত আরো বড় জিন এত উপরে দিয়ে তুলে ধরা হবে কেউ কেউ মনে করে ভিতরেরটা যখন দেখাইতে পারতেছি না উপরেরটা একটু ভালো করে দেখাই যেহেতু বোরকা পরা লাগতেছে ভিতরেরটা তো আর দেখানো যাচ্ছে না তো ভিতরে কোনোরকম একটা পুরাতন পরে উপরেরটা জাকজমক এটা শরীয়তের দৃষ্টিতে হেজাব হবে না হেজাব হলো ভিতরের যে জিনাতগুলো আছে এই যে শারীরিক জিনাত পাশাপাশি তার পোশাক আশাক গহনা এগুলো যে যা আছে সেগুলো জিনাত হাতের পাতা খোলা রাখতে পারবে তবে হাতের মধ্যে যদি মেহেদি থাকে আংটি থাকে কোনো সৌন্দর্যের জিনাত থাকে তাহলে ডেকে খোলা রাখা যাবে না ডেকে রাখতে হবে পায়ের মধ্যে যদি কোনো জিনাত থাকে পায়ের পাতাও খোলা রাখা যাবে না মোজা পড়তে হবে যদি কোনো জিনাত থাকে কারণ আল্লাহর ঘোষণা ওয়ালা ইউদ্দিনা জিনাতা হুন্না কোনো জিনাত প্রকাশ করা যাবে না তবে আল্লাহ রব্বুল আলমিন মা বোনদেরকে তাদের শারীরিক অবয়বটা কাঠামোটাই জিনাত বানাইছেন এই জন্য বলছেন ইল্লামা জহরা মিনহা তারা পরিপূর্ণ হেজাব পালন করার পরেও তাদের অজ্ঞাত সারে কিছু জিনাত বের হয়ে যাবে যেমন ধরেন মুখে নেকাপ করছেন তারপরেও দেখবেন যে যিনি একজন মা বোন যদি সুন্দর হন তার কিছু সৌন্দর্য বাইরের থেকে বোঝা যাইতে পারে এটা তার ইচ্ছার বাহিরে তিনি ইচ্ছা করে দেখাতে চাচ্ছেন না কিন্তু তারপরে বোঝা যাচ্ছে যে সুন্দর বা এরকম তার শারীরিক কাঠামো বাহিরের থেকে সব হেজাবের পরেও কিছু বোঝা যাচ্ছে এটা তার অজ্ঞাত আল্লাহ বলছে ইল্লামা জহারা মিনহা এরকম অজ্ঞাত সারে কিছু যদি বের হয়ে যায় এটা আমি আল্লাহ মাফ করে দিব সোহান কারণ এটা তার দেখানো উদ্দেশ্য না এটা তার ইচ্ছার বাহিরে আম্মাজান আশারাদি আল্লাহ তালা যখন বনু মুস্তালিফের যুদ্ধের সময় যখন আসতেছিলেন রাস্তায় যে চেইন হারাই গেল পিছনে রয়ে গেলেন যে ঘটনা আমরা আগে বর্ণনা করেছি তো তিনি তখন বসেছিলেন তো বসে থাকার পরে তখন পিছন থেকে হঠাৎ করে আসছিলেন সফওয়ান ইবনে মোয়াত্তাল আসুলামি রাদি আল্লাহ তিনি ঘুমাই গেছিলেন তিনি অলস মানুষ ছিলেন সকালবেলায় ঘুমাই থাকতেন এদিকে সবাই চলে গেছে উনি টার পান নাই উনি উঠছেন উঠি দেখেন যে আম্মা যান রয়ে গেছেন তখন তিনি জোরে আওয়াজ করে বলে উঠলেন ইন্নালিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন আম্মাজান বলেন ফাস্তাই কাস্ত বি ইস্তারজাহি তার ইন্নালিল্লাহ আওয়াজ শুনে আমি জাগ্রত হয়ে গেছি আরাফানি ফা রা আনি রাআনি রা আনি ক্বাবলাল হেজাব তিনি আমাকে দেখে মাত্র চিনে ফেলছেন কারণ তিনি আমাকে হেজাবের আয়াত নাজিল হওয়ার আগে তিনি আমাকে দেখছেন মানে হেজাবের আয়াত নাজিল হওয়ার পরে আম্মাজানকে আর কোনোদিন তারা দেখে নাই রাম দেখে নাই কোন নবীর স্ত্রীকে মুখ খোলা রাখে বাইরে বাইরে হাঁটছেন সাহাবারা মুখ দেখছেন এই ঘটনা ঘটে নাই আম্মাজান বলতেছেন যে আমাকে সফওয়ান সেই হেজাবের আয়াত নাজিলের আগে দেখছে এজন্য তিনি আমাকে দেখে চিনে ফেলছেন আর আমি তার ইন্ডিয়ার আওয়াজ শুনে জাগ্রত হয়ে গেছি আর উনাকে দেখার সাথে সাথে খামার তোয়াজহি বিজাল বাবি আমি আমার চাদর দিয়ে আমার মুখমণ্ডলকে ডেকে ফেলছি তাহলে এর থেকে আর বড় দলিল কি যে মুখমণ্ডল হেজাবের অন্তর্ভুক্ত কারণ আম্মাজান বলতেছেন আমি সফওয়ানকে দেখার সাথে সাথে খামার তোয়াজহি বিজাল বাবি আমার চাদর দিয়ে আমার মুখমণ্ডল ডেকে ফেলছি বর্তমানে দেখা যায় কেউ কেউ মাঝে মাঝে অনেক জায়গায় বলেন যে মুখ ডাকা লাগে না মুখ মুখ ডাকা ফরজ না মুখ ডাকা দরকার নাই কিন্তু দলিল আদিল্লা প্রমাণ যেগুলো পাওয়া যায় শক্তিশালী দলিল হলো যে মুখমণ্ডল হেজাবের অন্তর্ভুক্ত কারণ এটা জিনাত আল্লাপাক বলেন চতুর্থ হেজাবটা হলো তাদের বুকের উপরে আরেকটা ওড়না দিয়ে তাদেরকে ঢেকে রাখতে হবে মানে সব হেজাব ব্যবহারের পরে আরেকটা ওড়না দিয়ে বুকের উপরে ডেকে রাখতে হবে <clears throat> কারণ আল্লাহ রব্বুল্লা আলমিন মায়েদের বুকটাকে ভিন্ন রকম করে বানাইছে এজন্য এটা যাতে কোনো অবস্থায় প্রকাশ না পায় আল্লাহাক মানুষের শরীরটাকে শালীন করে বানাইছে মানে অশ্লীল করে শরীরটাকে বানান নেই এই জন্য দেখেন যৌনাঙ্গ যেগুলো গোপনাঙ্গ যেগুলো এগুলোকে আল্লাহাক এত গোপন জায়গায় সেট করছেন এটা কিন্তু বাহিরের থেকে দেখা যায় না একেবারে গোপন সংরক্ষিত জায়গায় শালীনভাবে আল্লাপাক মানুষকে তৈরি করেছে এগুলো যদি উন্মুক্ত বানায় দিতেন সব দেখা যায় তো বাইরে তো মানুষকে অশ্লীল জাতি হিসাবে মনে হইতো কিন্তু আল্লাপাক এটাকে আশাফুল মাখলুকাত এটাকে কার্রামনা বানিয়ে আদাম এক সম্মানিত জাতি বানাইছেন এজন্য এদের যৌনাঙ্গগুলোকেও আল্লাপাক সংরক্ষিত করে গোপন গোপনীয়ভাবে আল্লাহ তৈরি করেছেন তো কিন্তু এত গোপনীয়তার পরেও যাতে মা বোনদের বুকের কোনো বিষয় প্রকাশ না পায় এই জন্য আল্লাহ বলছেন ওয়ালিয়াদ রেবনা না আলা জুয়বিহীন তাদের বুকের উপরে যেন আরেকটা ওড়না ব্যবহার করে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে রাত্রে এশার নামাজের সময় নবী সাল্লা ইসলাম এই দুটি আয়াতে কারিমা সাহাবাই কেরামদেরকে করে শুনেছেন সাহাবাইকেরাম এশার নামাজের পরে বাড়িতে গিয়ে মা বোনদেরকে শুনাইছেন স্ত্রীদেরকে শুনাইছেন মেয়েদেরকে শুনাইছেন রাত্রে ঘুমানোর আগে সমস্ত সাহাবাইকেরামের মেয়েরা স্ত্রীরা এই ওটনা বানায় ফেলছেন কেউ শাড়ি কেটে জামা কেটে যার কাছে যেটা ছিল এটা কেটে রাত্রে ঘুমানোর আগে আল্লাহর বিধান পালন করে তারপরে ঘুমাইছেন সবাই ওটনা বানায় ফেলছেন সকালবেলায় আম্মাজান আয়সার আনহার ঘরের সামনে লম্বা লাইন মহিলাদের কি ব্যাপার যে রাত্রিবেলা আয়াত নাজিল হয়েছে ওয়ালিয়াদ্রিবনা বিহুমুরহিনা আলা জুয়ুবিহীন এই যে ওড়নাটা আল্লাহ বানাইতে বলছেন এটা কোন ধরনের ওড়না তারা তো খালি শুনছেন প্র্যাকটিক্যাল দেখেন নাই এই জন্য আয়সারা দিল্লাতার কাছে গেছেন যে আমরা যে রাত্রে বানাইছি এটা হয়েছে কি না আল্লাহর বিধান কি এটা এদেরকে বলা হয় মেনাত এরাই হলেন ইমানদার আয়াত নাজিলের দেরি আমল করার দেরি নেই আয়াত এখানে রাত্রে নাজিল হয়েছে সাথে সাথে ঘুমানোর আগে ওড়না বানানো হয়ে গেছে আর আমাদের মেয়েদের আমাদের স্ত্রীদের সারা জীবন চলে যায় ওড়না বানানো হয় না বোরখা বানানো হয় না হ্যাঁ, তো এই কোমরটা হবে মাথা থেকে শুরু করে কোমর পর্যন্ত এই ওড়নাটা হবে কোমর পর্যন্ত যেটা আগে আমাদের মা বোনেরা বানাইতেন ওইটাই ছিল এই খামার এটা এখন ছোট হয়ে গেছে এটা এখন একবারে আপনার গলার উপরে চলে আসছে এটা আর মাথা থেকে কোমর পর্যন্ত নাই কিন্তু সন্না হলো ফরজ হইলো এই ওড়নাটা মাথা থেকে শুরু করে কোমর পর্যন্ত এই চারটা হেজাব আল্লাহ রব্বুল্লা আলমিন মা বোনদের উপরে ফরজ করছেন এরপরে আল্লাপাক এই আয়াতের শেষে আরেকটা কথা বলছেন কাদের কাদের সামনে হেজাববিহীন যাওয়া যাবে এদেরকে আল্লাপাক নির্দিষ্ট করে দিচ্ছেন যে তোমরা হেজাববিহীন তবে সতর খোলা অবস্থায় না সতর সহকারে কিন্তু হেজাববিহীন মানে ধরেন বোরকা পরা লাগবে না আপনি স্বাভাবিক শাড়ি পরছেন বা সালোয়ার কামিজ পরছেন এই অবস্থায় শালীনভাবে কার কার সামনে আপনি যাইতে পারবেন এটা আল্লাপাক এখানে বলে দিচ্ছেন ওয়ালা ইল্লা ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না তারা যেন তাদের জিনাতকে প্রকাশ না করে ইল্লা লিবুলাতিহিন্না তবে জিনাত প্রকাশ করা যাবে স্বামীদের সামনে স্বামীদের সামনে যাতে পর্দা লাগবে না আও আবা ইহিন্না বাপ দাদা নানা এদের সামনেও যাওয়া যাবে হেজাববিহীন যাওয়া যাবে নিজের বাবা দাদা নানা আও আবা তার তাদের স্বামীদের বাবা দাদা নানা নিজের বাপ দাদা নানা অথবা স্বামীদের বাপ দাদা নানা আও আবনা ইহিনা অথবা তাদের সন্তান নিজের ছেলে ছেলের সামনে দেওয়া যাবে তবে ছেলের সামনেও বুক ফিট রান এগুলো কোনো অবস্থায় মা খোলা রাখতে পারবেন না মা হয়তো সর্বোচ্চ ছেলের সামনে মাথা খোলা রাখতে পারবেন বা পায়ের দিকে খোলা থাকতে পারবে কিন্তু ওই অংশগুলো মানে বালেক হওয়ার পরে কোনো অবস্থায় ছেলের সামনেও খোলা রাখা যাবে না আও আবনা ইবুলাতেহিনা অথবা তাদের স্বামীদের ছেলে স্বামীদের ছেলে মানে আর স্বামীর আগের করে ছেলে বা স্বামীর অন্য ছেলে যারা থাকবে আও খোয়ানি হিন্না তাদের ভাই তাদের ভাইদের সামনে ভাই তিন রকমের হতে পারে নিজের সহদর ভাই বইমাত্রেয় ভাই বৈপিত্রেয় ভাই তিন ধরনের ভাই আও বানি এখওয়ানিহিনা অথবা ভাইয়ের ছেলে ভাইদের ছেলে বাতিজা বাতিজার সামনেও হেজাব লাগবে না আও বাণী আখওয়া আখওয়াতিহিনা অথবা বোনদের ছেলে তিন ধরনের বোন বোনদের ছেলেদের সামনে অথবা তাদের নারীদের সামনে এখানে এই এটা গুরুত্বপূর্ণ আউনেসাইহিন্না তাদের নারীদের সামনে যেতে পারবে তাদের নারী মানে কারা হ্যাঁ এখানে গুরুত্বপূর্ণ একটা মাসাইল সেটা হলো মুসলিম নারীর সামনে মুসলিম নারী হেজাববিহীন যেতে পারবে কিন্তু অমুসলিম নারীর সামনে হেজাববিহীন যাওয়া যাবে না বুঝতে পারছেন কথাটা নেশাইহীন মানে তাদের নারী তাদের নারী মানে তার মতো আরেক মুসলিম নারী তার সামনে আপনি হেজাববিহীন যাইতে পারবেন কিন্তু একজন অমুসলিম নারী অথবা ওই খাবিসাত নারী খাবিসাত নারীর সামনে হেজাববিহীন যাওয়া যাবে না মুসলিম কিন্তু খাবিসাত পর্দা করে না হেজাব করে না নামাজ পড়ে না দিনের সাথে কোনো সম্পর্ক নাই এইরকম নারীর সামনেও একজন দিনদার পর্দাশীল নারী হেজাববিহীন যেতে পারবে না এখানে আল্লাপাকে স্পষ্ট করে দিয়েছেন আও না তাদের নারীদের সামনে হেজাববিহীন যেতে পারবে মানে তার মতো একজন মুমিনা নারীর সামনে অন্য নারীদের সামনেও সে যেতে পারেন আও মা মালাকাতা হন্না তাদের গোলাম তাদের দাসী মানে পুরুষ গোলাম না নারী তার দাসী থাকলে দাসীদের সামনে হেজাববিহীন যেতে পারবে অথবা হাবা গোবা পুরুষ যার কোনো যৌন অনুভূতি নেই মানে সে কোনো এইসব বুঝে না এই একবার হাবা গোবা কিছু খাবার খাবারের জন্য ঘুরে গাড়ে খাবার দিলে চলে যায় এই জাতীয় যদি হয় তবে এর মধ্যে হিজড়ারা অন্তর্ভুক্ত হবে না কারণ হিজরাতের ভিতরে যৌন অনুভূতি আছে আল্লাহ রসুল সাল্লা প্রথম বলছেন যে হিজরারা তোমাদের সামনে আসতে পারবে অসুবিধা নেই কারণ নবী সাল্লাম মনে করছেন যে হিজরা মানি এরা কিচ্ছু নাই আচ্ছা একদিন নবী সাল্লাহাম সাল্লাম তার স্ত্রীর ঘরে এক উম্মে সালামা রাজিল্লার ঘরে বসে রয়েছেন এখন বাহিরে এক হিজরা উম্মে সালামা রাজিল্লার ভাইকে লক্ষ্য করে বলতেছে যে ভাই অমুক জায়গায় এক নারী যে দেখে আইসি এরকম এরকম সব বর্ণনা দিতেছে যে আপনি তার বিয়ে করেন হিজরা ওই ওনাকে বলতেছে ওই নারীর অনেক বর্ণনা দিতেছে এই হিজড়াটা তখন আল্লাহ রসুল সাল্লাম বের হয়ে ওই হিজড়াকে দৌড়ানো শুরু করলেন তুমি এগুলো কি বলতেছে কি দেখে আসছো হ্যাঁ, এইটা শোনার পরে নবী সাল্লাম বুঝছেন যে এদের ভিতরেও যৌন অনুভূতি আছে আল্লাহ রসুল সাল্লাম তখন নারীদেরকে বলে দিয়েছেন খবরদার এই হিজড়াদের থেকেও তোমাদের হেজাব পর্দা করতে হবে কারণ এরা নারীর বেশ ধরে কিন্তু এদের মধ্যে পুরুষের প্রবণতা আছে এটা এবং শরীয়ত এদেরকে তিন ভাগে ভাগ করছে যার মধ্যে পুরুষের অংশ বেশি সে পুরুষদের অন্তর্ভুক্ত যার মধ্যে নারীর অংশ বেশি সে নারীদের অন্তর্ভুক্ত যার মধ্যে কোনোটার অংশ বেশি না সমান সমান মানে পুরুষও না নারীও না তখন তাকে মানে আলাদা আরেকটা মানে লিঙ্গ হিসাবে অন্তর্ভুক্ত করা হবে এবং তিন ধরনের জন্য শরীয়তের বিধিবিধান আছে তাহলে এখানে হিজড়ারাও বাহিরে তবে এইরকম যদি হয় যে একেবারে অনুগত তেমন কোনো এরকম তার মধ্যে যৌন অনুভূতি নাই এ জাতীয় হয় তাহলে অসুবিধা নেই অথবা এমন শিশু যাদের সামনে এখনো নারীদের গোপন বিষয়সমূহ প্রকাশ পায় নাই এত ছোট বর্তমানে কিন্তু এটা খুব সাংঘাতিক বর্তমানে আট নয় বছরে প্রকাশ পাই যায় এখন আর ছোটো থাকে না মোবাইলের মাধ্যমে সব জানি যায় আগেই জানি যায় এই জন্য এখন শিশুদের সামনেও পর্দা করা লাগবে শিশুদের সামনেও হেজাববিহীন যাওয়া যাবে না আল্লাহবাক বলছেন যে যে শিশু এখনো নারীদের আওরাত সম্পর্কে মানে নারী আর পুরুষ কি এটা এখনো বুঝে না এরকম শিশুদের সামনে যাওয়া যাবে ওয়ালা ইয়াদ্রিব নাবি আরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না আর খবরদার তোমার ভিতরে কি জিনাত আছে এটা লুকানো জিনাতগুলো জানানোর জন্য পাকে সজোরে পদক্ষেপ দিও না মানে নারী এমনভাবে হাঁটিও না যে তোমার শরীরের ঝুনঝুনানি মানুষ শুনতেছে পা দিয়ে এমন জোরে জোরে আওয়াজ দিতেছে আশেপাশে সবাই শুনতেছে এটাও হেজাবের আওতাভুক্ত মানে নারী হাঁটার ক্ষেত্রেও হেজাব রক্ষা করে হাঁটবে রাস্তার এক পাশ দিয়ে হাঁটবে নবিসাম বলছেন নারীরা রাস্তার মাঝখান দিয়ে হাঁটবে না রাস্তার পাশ দিয়ে হাঁটবে এবং সজোরে পদক্ষেপ দিবে না আস্তে আস্তে পদক্ষেপ দিবে জামিআন আল্লাকুম তুফলিহুন এর মধ্যে আরেকটা জিনিস বাকি রয়েছে সেটা হলো নারীর হেজাবের মধ্যে আরে কয়েকটা বিষয় অন্তর্ভুক্ত হবে একটা বিষয় হলো যে নারী পরচুলা লাগানো তারপরে চুল কাটা চুল কেটে ছোট করা তারপরে ব্রুফ ডাক করা উল্কি আঁকা তারপরে দাঁত সরু করা এগুলোর জন্য নবী সাল্লাহ সাল্লাম লানত করেছেন আল্লাহ লানত বলেছেন এইগুলো যারা করে এটা হেজাবের খেলাফ এটা হেজাব বহির্ভূত পর্দা বহির্ভূত কাজ আরেকটা হলো নবী রাজুল রাজুল তানজুরুল কোনো পুরুষ অন্য পুরুষের গোপনাঙ্গের দিকে তাকাবে না কোনো নারী অন্য নারীর গোপনাঙ্গের দিকে তাকাবে না অর্থাৎ পুরুষ বলে পুরুষ পুরুষের দিকে তাকাতে পারবে এটাও যাবে না এটা হেজাবের লঙ্ঘন এটা হারাম আবার নারী নারীর কোনো গোপন অংশের দিকে তাকাইলে এটাও হারাম এটাও হেজাবের খেলাফ নারী নারীর মধ্যেও কিছুটা মানে এই এই বিষয়ে সতর রক্ষা করে চলতে হবে নারী নারীর ক্ষেত্রে পুরুষ পুরুষের ক্ষেত্রে আর এক্ষেত্রে পুরুষের যে হেফাজতে পুরুষ নারীর যে হেফাজতে পুরুষ যৌনাঙ্গের সংরক্ষণ এখানে ফোকাহায় কেরাম বলছেন যে মানে হাত দিয়ে বা অন্য কোনো পদ্ধতিতে যে হস্ত মৈথুন করা হয় এটাও হেফাজতে পুরুষের লঙ্ঘন অর্থাৎ এটাও হারাম এটাও পুরুষের জন্য নারীর জন্য জায়জ নেই এটাও হেজাবের লঙ্ঘন আচ্ছা এর বাইরে আরও হেজাবের অনেক খুঁটিনাটি শরীর অনেক বিধিবিধান এর বাহিরেও আছে